সুতদেব গোস্বামী এবার গুরুদেবের বন্দনা করতে পারেন তার গুরুদেব যং ব্রবয়ন্দমন পেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতরবাজুভাব পুত্রেতি তনময়তয়া তরব বিনেদুম সর্বভূত হৃদয় মুনিমান তস্মি ब्रवयन्नमनपेतमपेतकृत्यम् दैपायनो विरह कातरवाजुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदुं तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि यासानुभावमखिलश्रुतिसारमेकम् आध्यात्मदीपमतिथितिर्सतं तम अन्ध्यं संसारीणं करुणायहो पुराणगुह्यम् त्वां व्याससूनमुपजमिं गुरुं मुनीनां संसारीणं करुणायहो पुराणगुह्यं त्वां व्याससूनमुपजमिं गुरूणां प्रणम्यसि गुरुं भूयो श्रीकृष्णं करुणार्णवं लोकनाथं जगच्चक्षुं श्रीशुकं तमुपाश्रये प्रणम्य गुरुं भूयो श्रीकृष्णं करुणार्णवं लोकनाथं जगच्चक्षुं শ্রীসুখম তমপাশ্রয়ে সুখদেব গোস্বামীর চরণে আমরা অনন্ত দণ্ডবোধ জানাই ভাগবতের মহিমা সম্বন্ধে আমি এটা উল্লেখ করেছিলাম শাস্ত্রীয় প্রমাণ নন্দনন্দন কৃষ্ণেশু স্বয়ং সুখ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যাকে আপনারা বলছেন তিনি অন্য একটা স্বরূপে সুখদেব গোস্বামী রূপে জগতে আদর্শ স্থাপন করবার জন্য উদিত হয়েছেন নন্দনন্দন কৃষ্ণস্তু স্বয়ং সুখ তাকে বন্দনা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয় তথাপি বন্দনা করতে হয় তিনি অতীত ভূমিকায় রয়েছেন সুতদেব গোস্বামী তাকে বন্দনা করে বলছেন জং প্রবজন্তম মনুপেত মপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরব অভিনেদুন স্তং সর্বভূত হৃদয়ম মণিমান তস্মি যিনি মায়ের পেট থেকে আবির্ভাবার সঙ্গে সঙ্গে সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন তিনি ষোলো বছর পর্যন্ত মায়ের গর্ভেতে ছিলেন জগতে আবির্ভাবের সঙ্গে সঙ্গে মায়া ধরতে পারে সেই জন্য তিনি মায়ের গর্ভ থেকে বেরোননি সুখদেব গোস্বামীকে মাতৃগর্ভ থেকে বেরোবার জন্য সবাই প্রার্থনা করলো সবাই প্রার্থনা করলো তিনি বললেন না বাইরে মায়া আছে আমি যাব না আমি ভালোই আছি যোগনিদ্রা আছে মাতৃগর্ভে বললেন না তখন ব্যাসদেব গোস্বামীর ইচ্ছাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রার্থনা করেছিলেন ও সুখ শিগগিরই এসো বাইরে না প্রভু মায়া ধরবে না মায়া ধরবে না আচ্ছা ধরবে কিন্তু এত কম সময় ধরবে যেটা কোনো হিসাবের মধ্যে আনতে পারে মায়া ধরবে না বললে আমার সৃষ্টির নিয়মটা পুরো একটা ডিসঅর্ডার এসে যাবে বিশৃঙ্খল নিয়ম সবাইকে তোমাকে ধরবে না এক কাজ করো শোনো একটা গৌমাতার সিংয়ের ওপরে একটা যদি সর্ষে রেখে দিই সর্ষে তো ওটা থাকবে বলে না মুহূর্তের মধ্যে পড়ে যায় বা ওইটুকু সময় থাকবে মায়া তাহলে অলমোস্ট ধরবে না তোমাকে মায়া তুমি এখন এক কাজ করো বাইরে এসো এরকম অ্যাসিওরেন্স পাওয়ার পর তখন সুদেব গোস্বাই বাইরে এলেন কিন্তু বাইরে এসে জন্ম নেওয়ার পর আমার কোন মা আমার কোন মা আমাকে জন্ম দিল আমার বাবাটা কোনটা এটাও দেখেনি সঙ্গে সঙ্গে নারী ছেদন হওয়া উচিত সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে গেলেন সন্ন্যাস নিয়ে ষোলো বছরে সঙ্গে সঙ্গে চলে গেলেন করে ফিরেও তাকালেন না এটা আমার মা বাবা মানে জন্মমুক্ত তিনি আর ব্যাসদেব গোস্বামী দেখলেন তিনি জানেন ভগবানের ইচ্ছাতে কৃষ্ণই এসছেন সুখদেব গোস্বামীরকে আমার আমার পুত্ররূপে তিনি ওই জন্য পুত্র পুত্র বলে চিৎকার করছেন এবং পেছনে পেছনে দৌড়াচ্ছেন আপনারা মনে করবেন পুত্রের জন্য আমরাও কাঁদি উনিও কাঁদলেন তা পার্থক্য কি আছে মশাই কথাটা বুঝলেন উনি পুত্রে তন্ময়তয়া তরব বিনেদুম স্তং সর্বভূত হৃদয়ম মণিমান তসমি ব্যাসমুনি কোনো সাধারণ ব্যক্তি নয় ভগবান সাক্ষাৎ শক্তাবেশ অবতার তার ব্যাসমণি সাধারণ কেউ নয় ব্যাসদেবজির মায়া ধরেছে ছেলের জন্য কাঁদে আমি আমার ছেলের জন্য কাঁদছি তা আপনি কেন বারণ করেন এটা কোনো কথা না এটা মূর্খের কথা ব্যাসমুনি তার যে চোখের জল বেচছেন এই কারণে যে এই অমূল্য সম্পত্তি একটা চলে যাচ্ছে কি কারণে আমাদের ইংরেজিতে একটা কথা আছে means is justified by the end যে কোনো ক্রিয়াকর্মগ্রহণ তার এন্ড কি করতে চান উদ্দেশ্য এটা যদি ঠিক না থাকে ইউ বি পানিশড যে কোনোভাবে ভগবান যে কোনোভাবে পানিশমেন্ট দেবে বোঝা গেল কি বললাম এখানে ব্যাসদেব গোস্বামীর কাঁদার উঠে উদ্দেশ্য হল যে একটা জুয়েল সাক্ষাৎ কৃষ্ণ এখানে এসছে পুত্র তো নামে পুত্র তার প্রতি তো তার কোনো আসক্তি নেই কি চিন্তা করলেন তিনি এই যে আজন্ম পরমাংশ ব্যক্তি যার ব্রহ্মচর্য বলে কথাটা বলতে আমাদের লজ্জা হয় যিনি ব্রহ্মচর্য পালন এই কথাটা একটা লজ্জার কথা কি কথা বলবো ব্রহ্মচর্য সে স্ত্রী আর পুরুষ এই পার্থক্যই জানে না সুখদেব গোস্বামী চেনেই না কোনটা স্ত্রী কোনটা পুরুষ রামায়ণে আছে কি সিংহ ঋষি এই যে সিঙ্গিমুনির ছেলে কি নাম বলে গেলাম হ্যাঁ হ্যাঁ তার কোনো স্ত্রী পুরুষের ভেদবুদ্ধি ছিল না ঋশ্বর সিংহ তাকে কায়দা করে নিয়ে আসা হলো একটা সুন্দরী রমণীকে দেখে দেখা করে সেই গিয়ে তার গায়ে গায়ে গা শিখছে তার সঙ্গে মজা করছে বুঝতে পারছি ঋষি বালক সে কী ব্যাপারে কোথা থেকে কি হলো তার বাবা ছিল না ছোট সে তার আইডিয়াই নেই কে পুরুষ কে স্ত্রী তাকে কায়দা করে ধরে নিয়ে এলো কারণ না হলে বর্ষা হবে না জনগ্রায়া কায়দা করে নিয়ে এলো এসে তা আবার বৃষ্টি হলো এই কারণে নিয়ে এসেছিল অনেক কথা এসব কথা যাই হোক এখন আমাদের প্রশ্ন হলো ব্যাসদেব গোস্বামীকে মায়া ধরেছে আমাকেও মায়া ধরে তা আমার কি দোষ মানে এটা নয় এটা মূর্খের কথা ব্যাসদেব গোস্বামীকে মায়া ধরেনি ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন এরকম একটা পিস আর পাব না এ একজনই হয় কৃষ্ণই ব্যাস শুক্রবে এসছেন তাকে যদি ধরে রাখতে পারতাম আর শ্রীমৎ ভাগজী মহাপুরাণের যে উদয় হয়েছে এটা যদি তার মতো একটা সৎপাত্রের মধ্যে আমি রাখতে পারতাম এই ভাগবত রসটাকে তাহলে আমি একবার নিশ্চিন্ত হতে পারতাম আর জগতে কেউ নেই যে এই রসটাকে ওই পাত্রে রাখব ভাগবতজি মহাপুরাণের এক্সট্রিম প্রচার সম্ভব হবে যদি একে আমি কোনো মতে ধরে আনতে পারি এই কারণে তিনি পরবর্তী আমরা আলোচনা করবো এসব এখন নয় পরে করব তাহলে আলোচনা বিঘ্নিত হবে তাকে কোনো মতে ধরে এনেছিলেন তা ধরে আনারও অনেক কারণ আছে কি করে এনেছিলেন সেটা অনেক কথা আছে ধরে নিয়ে এসছিলেন আর দৈপায়ন বেদব্যাসজি বিরহ কাতর হয়ে পুত্র পুত্র পুত্রে তন্ময়তা তয়া বলছেন তন্ময়তা প্রাপ্ত হয়ে পুত্র পুত্র বলে দৌড়েছিলেন এর প্রজন্যে এই সৎ উদ্দেশ্য ছিল একটা ফাইন লজিক ছিল এখন সমস্ত যারা সর্বভূতের হৃদয়কে সর্বভূতকে হৃদয়তে ধারণ করেছেন একটা দর্শনের কথা আমি বলছি পরে আমি তৃতীয় স্কন্ধ আলোচনা প্রসঙ্গে যাব সেই কথাগুলো আপনাদের বিশ্বাস হবে যে ব্যক্তি ভজন করতে করতে এরম একটা অবস্থায় পৌঁছেছেন সমস্ত জগৎ তাকে নিজের মধ্যে দর্শন করছেন অনন্ত ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে দর্শন করছেন কৃষ্ণকে হৃদয় নিয়ে এলে তো অনন্ত ব্রহ্মাণ্ডের হৃদয়ের মধ্যে দর্শন আর ব্রহ্মাণ্ডের প্রত্যেক প্রত্যেক বস্তুর মধ্যে নিজেকে দর্শন করছেন বোঝা গেল আমার কথাটা কিছু বোঝা গেল না অনন্ত ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে অনুভব করছেন আবার ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তুর মধ্যে নিজেকে দেখতে পাচ্ছেন এটাকে বলে সর্বভূতে একাকার হয়ে যাওয়া সর্বভূতে ভগবতে ভগবানের অনুভবকে প্রাপ্ত হওয়া it's not a matter of জো কত বড় কথা আপনারা এই অবস্থায় বদ্ধ অবস্থায় অনুভব করা খুব মুশকিল সুখদেব গোস্বামী নিত্যসিদ্ধ পরমাংশ তার এরকম একটা অবস্থা সে গাছপালা নদী নানা পাহাড় পর্বত সর্বভূতেতে প্রবিষ্ট হয়ে তাদের তাদেরকে তাদের অবস্থাটাকে তিনি অনুভব করতে পারছেন যেন মনে হচ্ছে শব্দ পাহাড় পর্বত নদী নালা তারা যেন সুখদেব গোস্বামীর হয়ে উত্তর দিচ্ছেন মানে সর্বভূত হৃদয়ম আমার কথাটার মানে বুঝবার চেষ্টা করুন সর্বভূতের হৃদয়তে সুখদেব গোস্বামী পরমাংশ প্রবিষ্ট হয়ে পড়েছেন কৃষ্ণ স্বয়ং তিনি কৃষ্ণই সুখদেব গোস্বামী রূপে এসছেন সর্বভূতে যেন অনুপ্রয়োগ যেমন নুনকে জলের মধ্যে গুলে দিলে যেরম হয় প্রত্যেকটা জলের এক এক ড্রপ নেবেন জিবে লাগলে নুন আছে বাট ইউ ক্যানট সি দেখতে পারবেন না নুন যা আছে কি প্রমাণ আছে দেখে তো পারবেন না কিন্তু নুনের ওই জল একটা ড্রপ যদি জিহায় দাও তাহলে জল আছে প্রমাণ সেরকম সর্বভূতে এই ব্রহ্মবস্তু সর্বভূতে আছেন আর সর্বভূতাত্মা এই ব্যাসদেব সুখদেব গোস্বামী তিনিও ব্রহ্মভূত প্রসন্ন আত্মা তিনি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচেতি ন কাঙ্ক্ষতি সম সর্বেশু ভূতেষু মদভক্তি লবতে পরম যেন মনে হচ্ছে এই পাহাড় পর্বত নদী নালা গাছপালা এর মধ্যে থেকে কে যেন উত্তর দিচ্ছে কে যেন উত্তর দিচ্ছে সুখ সুখদেব গোস্বামী ওদের মধ্যে প্রবিষ্ট হয়ে গেছেন প্রেরণা দিচ্ছেন যেন প্রতিধ্বনি হচ্ছে পাহাড়েতে সেই পাহাড়ে হিমালয়ে সেই পাহাড়েতে সেখানে যেন কে বলছে ব্যাসদেব গোস্বামীকে ক পুত্র ক পুত্র ক পুত্র কে কার পুত্র কাকে চাইছো তুমি ব্যাসদেব গোস্বামী বলছে ব্যাসদেব গোস্বামী পুত্রে তন্ময়তয়া তরবে অভিনেধুন স্তং সর্বভূত হৃদয় মণিমান তসমি সর্বভূতাত্মা সেই সুখদেবজি যেন মনে হচ্ছে এই গাছপালাগুলো তার হয়ে উত্তর দিচ্ছে ইকো হচ্ছে একটা ধনী বললে পাহাড়ে দেখবে দেখেছেন কেউ পাহাড়ে গেছেন একটা শব্দ বলে প্রতিধ্বনি হয়ে ক পুত্র ক পুত্র ক কে পুত্র কে পুত্র কে কাকে পুত্র বলছ অনেক ঘটনা এসব আছে যসানুভাবমখিলশ্রুতিসারমেকম আধ্যাত্মদীপমতিথিতীর্ষতাম তম অন্ধ্যম সংসারেণাম করুণায় পুরাণগুহ্যম তং ব্যাস সনুম পূজামিম গুরুম মনিনম যিনি স্ব অনুভবের দ্বারা স্ব অনুভবের দ্বারা ব্যাপকতা লাভ করেছেন এমন স্ব অনুভবের দ্বারা তিনি এমন ব্যাপকত্ব লাভ করেছেন যিনি সমস্ত ভূতের জন্য তিনি যেন মনে হচ্ছে কাঁদছেন তোমার জন্য কাঁদছে ওর জন্য কাঁদছে রাস্তায় কুষ্ঠ রুগী একটা পড়ে তার জন্য কাঁদছে কুকুরগুলোর জন্য কাঁদছে যারা চৈতন্য মহাপ্রু কেঁদেছিলেন কুকুর বেড়াল পশু পাখি সবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রু কাঁদছেন চোখের জল আপনারা যদি ছবি ছবি দেখেন কেঁদে ফেলবেন একটা কুষ্ঠরোগীকে এরকমভাবে জোরে আলিঙ্গন করে আদর করছেন মহাপ্রভু এখানে আসবে দেখবেন ইংরেজিতে একটা বই বেরিয়েছে দি নাম নামের ওপর এখানে ওরা পূজারির কাছে হয়তো রাখবে ছবিগুলো দেখলেও কৃতজ্ঞতত্ব হবে নামের মহিমা ভক্তিবিনোদ ঠাকুরের লেখা ওটা কুষ্ঠরোগীকে এরম আলিঙ্গন করে তিনি রয়েছেন আর সমস্ত তার কুষ্ঠরোগীর গায়ের সব কিছু চৈতন্য মহাপা আদর করে রয়েছে তাকে জড়িয়ে এই জন্যই তো তিনি ভগবান আর এই জন্যই তো তুমি মানুষ তুমি মানুষকে ঘৃণা করো তুমি অপরকে ঘৃণা করো সর্বভূতাত্মা এই সুখদেব গোস্বামী সমস্ত জগতের জন্য চোখের জল ফেলছেন সানুভাবম অখিল শ্রুতিসারম একম সমস্ত শ্রুতির এই যে সার ये শ্রী भागवत মহাপুরাণকে সারম মেকম মাধ্যাত্ম मेकम माध्यात्व এই শ্রী ভাগবতী মহাপুরাণ এই ব্যাস শুনু যাকে আপনারা ব্যাস শুনু বলছেন যে সুখদেব গোস্বামী তিনি এই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ আধ্যাত্ম দ্বীপ এই দ্বীপকে প্রজ্বলিত করে দেখাচ্ছেন সবার কাছে তোমরা আলো দেখছো এবারে গিয়েছো मेकम अध्यात्म দীপম दीपम अति তিরিশতম তমহন্ধ্যাম তম অন্ধকার জগতে ছেয়ে রয়েছে অজ্ঞান তমের নাম কহিয়ে কহিয়ে কৈত্যব ধর্ম অর্থ কাম মুখ্য আদি এই সব তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈত্যব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান কিছু মানে বুঝবেন চৈতন্য চরিত্রের সরল কথা বাংলা বলে এ তো আমরা তো অনেক বুদ্ধিমান কি বুঝলেন ওই যে কিছু বোঝা যাবে না বড় গুপ্ত রহস্য ধর্ম অর্থ কাম মুখ্য আদি এই সব সব কিছু থাকবে তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব্য প্রধান অজ্ঞান তমের নাম কৈহিয়ে কৈত্যব সমস্ত মানুষ নিজেদেরকে মনে করেন প্রত্যেক মানুষ দেখবেন নিজেকে মনে হয় মনে করে আমি বেশি বুদ্ধিমান ওকে ঠকালাম তথাকথিত সাধু মহলে এরম আছে ওকে বোকা বানাবো ওকে বানাবো যিনি পরমাংশ তিনি কাউকে বোকা বানান না তিনি জানেন সবচেয়ে বোকা আমি সবচেয়ে বোকা আমি পরমাংশ তিনি কাউকে হিংসা আশ্চর্য কাউকে বোকা বানিয়ে দেবো কিছু লুটে নেবো এইসব তা লোকে মনে করে আমার মতো বোধ তিনিও তাই হিংসা করে বাস্তবিক তা নয় এখানে প্রত্যেকটা লোক এই জগতের এটা সিমটম প্রত্যেকটা লোকের একটা এটি স্বভাব প্রত্যেকে মনে করে আমি হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট এ আমার মতো বুদ্ধিমান কেউ নেই কিন্তু আমার থেকে সেরের ওপরে যে শ্বাসের আছে সেটা কেউ জানে না সেরের উপর শ্বাসের আছে এটা কেউ জানে না লাইটের লাইটের স্পেক্টার ওপর রিসার্চ করেছিলেন doctor Raman professor Raman CV Raman CV Raman বর্তমানে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে অংশটা বর্তমানে বালিগঞ্জ হয়েছে সায়েন্স ডিপার্টমেন্টটাকে নিয়ে গেছে ওই জায়গা ঘুরে এটা আমার সময়ই হয়েছে আগে ছিল না আগে রাজাবাজারি যেটা কলকাতায় ছিল ওর মধ্যে এইসব ডিপার্টমেন্টগুলো ছিল সেখানে নাম করা নাম করা ওয়ার্ল্ডের সায়েন্টিস্টরা এসেছিলেন নীলস বোর থেকে আরম্ভ করে বড় বড় সায়েন্টিস্ট ক্যালকাটা ইউনিভার্সিটি ছিল অদ্বিতীয় কলকাতার পজিশান কলকাতা ইউনিভার্সিটির পজিশান ছিল অক্সফোর্ডের মতো অক্সফোর্ডে পড়লে যারা মূল্যবান ক্যালকাটা এখন সেটা পিছিয়ে আমাদের মূর্খতার দোষে এই রাজনৈতিক কারণে সব পিছিয়ে একবার জঞ্জালের মতো পেছনে চলে গেছে কত নিচে চলে গেছে এখন বোধ হয় সেভেন্টিন্থ না এইটিন্থ পজিশন আমি দুঃখের সঙ্গে বলি কলকাতা ইউনিভার্সিটির বর্তমান অবস্থা হাসি লাগে এর জন্য দায়ী আমরা আমাদের রাজনৈতিক নেতারা সব অবস্থায় এর জন্য দায়ী কেউ পারবে না পজিশনকে ফেরাতে ঘটনা হলো এই কি কথাটা বলতে গিয়ে বলছিলাম যেন হ্যাঁ লাইটের ওপর রিসার্চ করতেন কে সিবি রমন তার কাছে নেমন্তন্ন করতে পাঠিয়েছেন তো এটা একটা নামী লোক একটা নোবেল প্রাইজ পাওয়া সাধুদের কিছু যা আসে না কেন পলিটিক্যাল একটা লোডা একটা লিডার বড় আছেন সে যেই হোক আমার শেষে কোনো মাথা ব্যথা নেই তা আমি তো পলিটিক্যাল লিডার নয় আমি ভোট কোনো দরকার নেই কিন্তু সাধুরা চিন্তা করেন যেটা একটা সমাজের একটা নাম করা লোক যদি নিমন্ত্রিত হয়ে আসেন তাহলে সমাজে সাধারণ লোকগুলো ভাবে বেড়াটা নাম করা লোক এসছে এটা গুরুত্বপূর্ণ কিছু হবে এই আইডিয়াতে ইচ্ছে করে রাখেন বাস্তবিক পক্ষে রমণী হোক আর যেই হোক সেই নাম করা লোকগুলোকে ডেকে আনার উদ্দেশ্য হলো তাকে গুপ্তভাবে কিছু হরিকথা শুনিয়ে দেওয়া ইনভাইটি সে একটা বড় একটা পদ দিয়ে দিল সভাতে নেমন্তন্ন করে সে সম্মান পেল গৌরী মঠে নেমন্তন্ন করা হয়েছিল গৌরী মঠের তরফ থেকে কলকাতা গৌরী মিশন থেকে পরম পুজিভা ভক্তিযুক্ত মাধব গোস্বী মহারাজ যিনি হয়গ্রীব ব্রহ্মচারী ছিলেন তিনি তাকে নেমন্তন্ন করতে গেছেন তো নেমন্তন্ন করতে গেলে প্রথমে স্লিপ দেওয়া হয় তিনি বলছেন বসুন স্যারকে আমি স্লিপ দিই স্ল্যাপ যদি ডাকবেন যখন তখন যাবেন এত বড় সাধু এটা গেছেন সিবি রমন কিছুক্ষণ পরে তাকে ডেকে পাঠিয়েছেন ডেকে দিন কী জন্য এসছেন এই সাধু বাবা তারা এসছেন দক্ষিণ ভারতের লোক ছিলেন তিনি তিনি এত অহংকারী ছিলেন এত আত্মাভিমান যে একটা সাধু এসছে ফিরেও তাকাচ্ছেন না এরম এক কাজ করছেন টেবিলে ইয়েস বলুন কি জন্য এসছেন তাকাচ্ছেন না তাকাতেও লজ্জাবোধ করে সময় নষ্ট হয়ে যাবে তখন যে মাধব গোস্বী মহাদিদি ছিলেন হয় কি ব্রহ্মচারী তিনি তার বক্তব্য বললেন যে আমি এসছিলাম আমার গুরুপাদ পদ্ম পরমাংশ শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আপনাকে সভার চেয়ারপারসন হিসেবে পেতে চায় নেমন্ত্রণ করেছেন আপনি যদি যান সভার জল্ল বিধান হবে ভালো হয় তিনি সবসময় রেগে বলে দিলেন আমি এসব সবাই যাই না what I cannot see that I cannot believe যেগুলো আমি দেখি না এসব বাজে এসব বিশ্বাস করি না যান আপনার সব আমি যাব না সঙ্গে সঙ্গে আমাদের আমাদের হয়গ্রী ব্রহ্মচারী বললেন sir what you can see আপনি কি কি দেখতে পান you can see what is happening happening behind this world এই যে দেয়ালটা আপনার সামনে রয়েছে তার বাইরে কি কি ঘটছে দেখতে পারেন এই ইংরেজিতে বলার সঙ্গে ফিরে দেখি সাধারণ ব্যক্তি তো আসেনি তখন তার দিকে তাকিয়ে তো অবাক কেন যেরাম রূপ হয়গ্রীব ব্রহ্মচারী মাধব গোস্বামী দেখতে কি আরে দেখলে আপনারা পায়ে পড়ে যাবে সঙ্গে সঙ্গে বলছে আমি এসব যেতে পারবো না আমি তো এসব আপনারা কি প্রমাণ করতে পারেন আপনাদের গুরুদেব আমাকে ঈশ্বর দেখাতে পারেন হয়গ্রীব কিংবা yes hundred percent he can show you তারা দেখান বা তার আগে আমার কিছু কন্ডিশন আছে কি কন্ডিশন আগে আপনি বলুন আপনার কাছে যারা রিসার্চ করতে আসবে ডক্টরের তারা কি কি করবে বলে প্রথমে তারা এমএসসি এসব করবে ভালো ডিগ্রি তারপরে তারা এসব এক্সাম দেবে তারা পাস করে তারা অনেক লোক পাস করবে তার মধ্যে তারা আমার কাছে আসবে আমি তাদের পরীক্ষা করব তার ইন্টারভিউ নেব যাকে আমি সিলেক্ট করব আটজনকে এদেরকে এরা they can do research under my guidance তারা আমার গাইডেন্স এবার থেকে রিসার্চ করবে আর রিসার্চ করার পরে তো তারপর স্যার কী নিয়ম বা রিসার্চ করার পরে আমার গাইডেন্সে রিসার্চ করবে করে যখন তারা থিসিস সাবমিট করবে সেটা সায়েন্টিস্টগণের সম্মুখে তিনি বলবেন কি থিসিস তিনি সাবমিট করেছেন তার অথেন্টিসিটি কি তখন যদি সায়েন্টিস্টরা বলে না ইটস ওকে তখন তাকে ডক্টরের উপাধি দেওয়া হয় তিনি বলে yes come to the point তাহলে একই আমাদেরও সেই point first you will have to go আপনাকে আমাদের গুরুদেবের সামনে যেতে হবে আপনাকে হান্ড্রেড পারসেন্ট সাবমিশন করতে হবে গুরুচরণে আপনি দক্ষিণ ভারতের আপনি শাস্ত্র জানেন গুরুচরণে আত্মনিবেদন করতে হবে and you will have to obey Gurudev in টোটো পরিপূর্ণভাবে গুরুদেব যা বলবেন তাই মানতে হবে and in near future you can see supreme lord খুব নিকট ভবিষ্যতে ভগবানকে দেখিয়ে দিতে পারবে তখন তিনি থোতামুখ ভুক্তা হয়ে গেছিল অনেকেরই অভিমান থাকে লাভ কিছু নেই কিচ্ছু লাভ নেই অভিমান দেখিয়ে সেই জন্য এখানে আধ্যাত্ম দ্বীপ এই ভাগবত আলো দেখিয়েছিলেন কে সংসার ইনাম করুণায় হয় সংসারের অন্ধতম অবস্থায় পড়ে রয়েছেন প্রত্যেকটা মানুষ ভাবছেন আমি বেশি বুদ্ধিমান কিন্তু বাস্তব তা নয় বাস্তব বুদ্ধিমান কাকে বলে এসব ব্যাখ্যা আমি করব ভাগবতে উত্তর আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণম যত সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম ইত্যাদি কথা ব্যাখ্যা করছেন কে ভগবান শ্রীকৃষ্ণ এর মানে কি এসব কথা ব্যাখ্যা করব যদি ধৈর্য ধরে শুনতে পারেন এক মাসের মধ্যে কৃতকৃতার্থ হয়ে যাবেন আর কেউ পৃথিবীতে বোকা বানাতে পারবে না এক মাস না একদিন আজকের কথা যে বুঝেছে আমি এখানে বসে গ্যারেন্টি দিয়ে দেব একদিনের কথা কিন্তু কেউ বুঝেছি বলে মনে হয় না যদি বুঝে থাকেন আমি গ্যারেন্টি দিয়ে দিলাম একদিনের কথা মোর দ্যান সাফিসিয়েন্ট মায়ার বাইরে চলে যাবে কিন্তু যদি এখান থেকে বেরিয়ে আবার মঠের কথা মঠে আর ঘরের কথা ঘরে মঠে ওরম বলেই থাকে বক বকবক করা স্বভাব মহারাজকে বলতে বসিয়ে দিল তিন ঘন্টা চার ঘন্টা বকবক করছে মহারাজ এর কাজ কি আমাদের অফিস আছে এ আছে মহারাজ আমার কি কি কাজ আছে আপনার আমার সঙ্গে থাকুন থাকলে খাটিয়া খাড়া হয়ে যাবে আমার কি কি কাজ আপনাদের কি কি কাজ এটা দেখলে পরে বুঝবেন এখন বিশ্বাস করবেন আমার কাছে এক দুদিন চার দিন থাকুন তাহলে বুঝবেন বাবা এর কাছে থেকে কাজ নেই মরে যাব সেই জন্য আমার কি কাজ আপনাদের কি কাজ এটা ব্যাখ্যা হয়ে যাবে অ্যানালিটিক্যাল ব্যাখ্যা যাই হোক সংসারী নাম করুণা ইহ পুরাণ গুজম এই গুজ্জ এই অত্যন্ত গোপনীয় সেই গোপন থেকে গোপনীয় শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ পুরাণ গুজম যিনি আমাদের সামনে এই ভাগবতী মহাপুরাণের দ্বীপ প্রজ্বলিত করে সবাইকে আলোক দেখিয়েছিলেন অন্ধকার থেকে উদ্ধার করার ব্যবস্থা করেছিলেন ত্বাং ব্যাস সৌনম পামিম গুরুম মুনি নাম মুনিগণের যিনি গুরু তার স্মরণে আমি যাচ্ছি তাকে ধন্যবাদ করি তারপর এবার ভাগজী মহাপুরাণের এবার প্রসঙ্গ আরও গোপন থেকে গোপনতর প্রসঙ্গ শুরু হবে নারায়ণম নমস্কৃত নরঞ্চব নরোত্তবম দেবীম সরস্বতী ব্যাসম তত জয় মুদির এবার আমরা জয়কার ধ্বনি দিলাম সুতদেব গোসাই বলছেন নারায়ণ নমস্কৃত নরণ চৈব নরোত্তম নারায়ণ ঋষি তিনি আগে অতি আগেতে বলেছিলেন সেই নারায়ণ ঋষিকে আগে করি দণ্ডবোধ জানাই যিনি সংকেত সকালে বলেছিলাম নারদ ঋষিকে কিছু বলেছিলেন নারদজি অনেক জায়গায় ভাগবত কথা শুনেছিলেন নিজে তো বিরাট আচার্য আবার আমরা দেখব দ্বিতীয় স্কন্দ শুরুতে দেখব যে ব্রহ্মার কাছে আবার তিনি সংক্ষেপভাবে ভাগবত কথা শুনেছিলেন এর মহাজঙ্গলের লীলা অপার সেখানে যে নারায়ণ নারায়ণকে দণ্ডবাদ করি নমস্কৃত নরন চৈব নরোত্তমম হুম নরোত্তম এবং এই যে এখানে বলা হয় বদ্রীনারায়ণের নরনারায়ণ এদের সম্বন্ধে নরন চৈব নরোত্তমম আর দেবীম সরস্বতীম যিনি বাগদেবী এ আপনাদের সরস্বতী পুজোর যিনি মাইক চালিয়ে যে দেবীর পুজো করেন ওটা নয় বলে তাহলে আবার কোন সরস্বতী সেটা হচ্ছে শুদ্ধা সরস্বতী আপনারা যে এই বাজারে সব মাইক চালিয়ে যার পূজা করেন সরস্বতী পূজার দিনে বিষ্ণুপ্রিয়া দেবীর গ্রন্থ পড়লে তার ইন্ট্রোডাকশানে দেওয়া রয়েছে বাস্তব সরস্বতী পূজা শুদ্ধা সরস্বতী ইত্যাদি অনেক গোপনীয় কথা দেওয়া রয়েছে আমরা যে অর্চনের কথা বলছি তাকে বলা হয় শুদ্ধা সরস্বতী যেটা বন্দনা করে আমি যখন শুরু করি তার আগে যখন বলি কি বলি বাগি সজস্ব বদনে लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवीर त्वं নৃসিংহমহম ভজে সেই সরস্বতীর কথা বলছি যিনি সাক্ষাৎ ভগবান নৃসিংহদেবের ভেতরে জিহ্বায় থাকেন ভেতরে কণ্ঠে সেই নৃসিংহদেবের সেবা করে থাকেন সেই লক্ষ্মী দেবী সমস্ত অজ্ঞান অন্ধকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে যিনি বাস্তব কৃপার আলোক বাস্তব জ্ঞান বাস্তব ভক্তি দিতে পারেন সেই সরস্বতীর কথা বলছি সেই সরস্বতীকে পূজা করতে হবে শুদ্ধা সরস্বতী যাকে আমরা বিষ্ণুপ্রিয়া দেবী বলে থাকি বিষ্ণুপ্রিয়া দেবী শুদ্ধা সরস্বতী গৌরের শক্তি দেবীং সরস্বতী তারপরে ব্যাসমুনিকে আমরা দণ্ডবোধ করি কেন তার মাধ্যমে আমরা পেয়েছি ব্যাসদেব গোস্বামী যখন ভাগবতী মহাপুরাণ তার হৃদয়ে উদিত হয়েছিল সেই ভাগবতী মহারাণ পুরাণকে মহাভারতকে লেখবার মতো লোক ছিল না লেখবার মতো কেউ নেই তখন গণপতি মহারাজকে ডাকা হয়েছিল গণপতিদেব গণেশজি মহারাজ বলছে আপনাকে একটা সেবা করতে হবে কি সেবা বলে আপনাকে লিখতে হবে আপনাকে লিখতে হবে গণপতি দেব থেকে আমি ভাগবত বলে যাব ভাগবত যা যা আমার হৃদয় আসবে বলে যাবো আমার লিখতে হবে গণপতি মহারাজ বললেন যে এই যদি অনর্গল বলে যায় লিখতে গিয়ে তবে ডিগবাজি কী হবে কে জানে ভুল হয়ে যাবে তখন তিনি চালাকি করে বললেন সঙ্গে সঙ্গে চালাকি করে হ্যাঁ আপনি যা বলে যাবেন অনর আমি লিখে যাব কিন্তু আপনি যা যা বলবেন সব আপনাকে চিন্তা করে উপলব্ধি করে বুঝে বলতে হবে বলে এ তো প্যাঁচ মেরে দিল তো ব্যাসদেব গোস্বামী যা যা বলবেন এখন কি বললেন কি মুখ দিয়ে বেরোলো সেটার অনুভব করে একটু থেমে যাচ্ছেন আবার আস্তে আস্তে ততক্ষণে গণপতি মহারাজ ফটাফট লিখে দিলেন গণপতি মহারাজ লিখেছিলেন যাই হোক এখন এই ব্যাসদেবজি প্রাচীন এই যে ব্যাসদেবজি মহারাজ যার মাধ্যমে আমরা এই ভাগবতী মহাপ্রাণ পেয়েছিলাম তাকে আমরা দণ্ডবোধ করি সরস্বতীকে দণ্ডবোধ করে তারপর জয়কারা উত্থাপন করব তারপর আজকে একটা মাত্র শ্লোক বলে আমি শেষ করলো কাল থেকে খুব তাড়াতাড়ি এগোতে হবে সবই পংসাম পর ধর্ম যত ভক্তি রধক্ষজে অহেতুকি অপ্রতিহতা जयत्मा सुप्रसीदति सवै पुंसां परो धर्म यतो भक्तिरधखजे अहेतुकी अप्रतिहता जयात्मा सुप्रसीदति वाञ्छा कल्पतुर्वश कृपा सिन्धु व्यवच पतितानं पावन उपवैष्णव्यो